সুরা ইউসুফ বিসমিল্লাহির পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন আলিফ লাম ইহা সেই কিতাবের আয়াত যাহা নিজের বক্তব্য স্পষ্টভাবে ব্যক্ত করে إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون আমরা উহাকে কোরআন রূপে আরবি ভাষায় নাজিল করিয়াছি যেন তোমরা ইহাকে ভালো করিয়া বুঝিতে পারো نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين হে মুহাম্মদ আমরা এই কোরআনকে তোমার প্রতি ওহির মাধ্যমে পাঠাইয়া অতি উত্তম ভঙ্গিতে ঘটনা ও প্রকৃত ব্যাপারসমূহ তোমার নিকট বর্ণনা করিতেছি নতুবা ইহার পূর্বে তুমি সম্পূর্ণ অনবহিত ছিলে إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين ইহা সেই সময়ের কথা যখন ইউসুফ তাহার পিতার নিকট বলিল আব্বাজান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 পিতার লক্ষ্য কেবল তোমাদের প্রতি নিবদ্ধ হয় এই কাজ করার পর তোমরা সদাচারী হইয়া থাকিবে قال قائل منهم لا تقتلوا يوسف لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين ইহাতে তাহাদের একজন বলিল ইউসুফকে হত্যা করিও না কিছু যদি করিতেই হয় তবে তাহাকে কোনো অন্ধকূপে ফেলিয়া দাও আসা যাওয়ার পথে কোনো কাফেলা তাহাকে বাহির করিয়া লইয়া যাইবে قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون এই প্রস্তাব ক্রমে তাহারা তাহাদের পিতার নিকট গিয়া বলিল আব্বা যান কি ব্যাপার ইউসুফের ব্যাপারে আপনি আমাদিগকে বিশ্বাস করেন না অথচ আমরা তাহার সত্যিকার কল্যাণকামী أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون কাল তাহাকে আমাদের সাথে পাঠাইয়া দিয়া সেও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 করিল তখন আমরা ইউসুফকে ওহি পাঠাইলাম একটা সময় আসিবে তখন তুমি ভাইদের এই কাজ সম্পর্কে তাহাদিগকে বলিতে পারিবে ইহারা তো নিজেদের কাজের ফলাফল সম্পর্কে একেবারে বেখবর وجاءوا أباهم عشاء يبكون সন্ধ্যারাত্রে তাহারা কাঁদিতে কাঁদিতে পিতার নিকট আসিল قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين বলিল আব্বা যান আমরা দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত হইয়া পড়িয়াছিলাম আর ইউসুফকে আমরা আমাদের জিনিসপত্রের কাছে রাখিয়া গিয়াছিলাম ইতিমধ্যে নেকড়ে বাঘ আসিয়া তাহাকে খাইয়া গেল আপনি হয়তো আমাদের কথা বিশ্বাস করিবেন না আমরা সত্যবাদী হইল وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون তাহারা ইউসুফের জামাই মিথ্যা রক্ত মাখিয়া লইয়া আসিয়াছিল এই কথা শুনিয়া পিতা বলিল বরং তোমাদের প্রবৃত্তি তোমাদের জন্য একটা বড় কাজকে সহজ বানাইয়া দিয়াছে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করিব আর ভালোভাবেই ধৈর্য ধারণ করিতে থাকিব তোমরা যে কথা বানাইয়া বলিতেছ সে বিষয়ে কেবল আল্লাহর নিকটই সাহায্য চাওয়া যাইতে পারে وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون এইদিকে একটি কাফেলা আসিল কাফেলা উহার পানি সংগ্রাহককে পানি আনিতে পাঠাইল সে কূপে বালতি ফেলা মাত্র চিৎকার করিয়া উঠিল কি খুশির ব্যাপার এখানে তো একটি বালক কাফেলার লোকেরা তাহাকে একটি পণ্যদ্রব্য মনে করিয়া লুকাইয়া রাখিল وشروه بثمن بخس دراهم معدودة دراهم معدودة وكانوا فيه من الزاهدين অতঃপর তাহারা তাহাকে সামান্যতম মূল্যে কয়েকটি মুদ্রার বিনিময়ে বিক্রয় করিয়া দিল তাহার মূল্যের ব্যাপারে তাহারা খুব বেশি একটা আশাবাদী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 وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون সে গিয়া বলিল হে সত্যপরায়ণতার মহাপ্রতীক ইউসুফ আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলিয়া দাও যে সাতটি মোটাসোটা গাভীকে অপর সাতটি ক্ষীণকায় গাভী খাইতেছে আর সাতটি শস্যগুচ্ছ সবুজ সতেজ এবং অপর সাতটি শুষ্ক সম্ভবত আমি সেই লোকদের নিকট ফিরিয়া যাইব আর সম্ভবত তাহারা জানিতে পারিবে قال تزرعون سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ইউসুফ বলিল তোমরা সাতটি বৎসর পর্যন্ত ক্রমাগতভাবে চাষাবাদ করিতে থাকিবে এই সময় যেসব ফসল তোমরা কাটিবে তাহা হইতে সামান্য অংশ যাহা তোমাদের খোরাকের জন্য প্রয়োজনীয় বাহির করিবে আর বাকি সব অংশ উহার গুচ্ছের মধ্যেই রাখিয়া দিবে ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون ইহার পর সাতটি বৎসর খুব কঠিন আসিবে এই সময়ের জন্য তোমরা যেসব শস্য সঞ্চয় করিয়া রাখিবে তাহা সবই তখন খাইয়া ফেলা হইবে যদি কিছু বাঁচিয়া যায় তবে শুধু তাহাই যাহা তোমরা সংরক্ষিত করিয়া রাখিবে ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون ইহার পর একটি বৎসর আবার এমন আসিবে যখন রহমতের বর্ষণ দ্বারা লোকদের ফরিয়াদ শোনা হইবে আর তাহারা রস নিংড়াইবে وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم বাদশাহ বলিল তাহাকে আমার নিকট লইয়া আসো কিন্তু বাদশার পাঠানো লোক যখন ইউসুফের নিকট পৌঁছিল সে বলিল তোমার প্রভুর নিকট ফিরিয়া যাও এবং তাহাকে জিজ্ঞাসা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 কথার মূলে আমার উদ্দেশ্য ছিল এই যে যেন জানিতে পারে আমি পর্দার আড়ালে থাকিয়া বিশ্বাসঘাতকতা করি নাই আর মূলত যাহারা খেয়ানত করে তাহাদের কর্মকৌশলকে আল্লাহ তালা সাফল্য মণ্ডিত করেন না ইন্নান إن النفس لأمارة بالسوء إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم আমি আপন নফসের নির্দোষিতার কথা কিছুই বলিতেছি না নফস তো অন্যায় কাজে উদ্বুদ্ধ করিয়াই থাকে অবশ্য কাহারও উপর যদি আমার রবের রহমত হয় তবে ভিন্ন কথা আমার রব নিঃসন্দেহে বড়ই ক্ষমাশীল ও সুবিপুল দয়াময় وقال الملك ائتوني به استخلصه لنفسي فلما كلمه قال انك اليوم لدينا مكين امين বাদশাহ বলিল তাহাকে আমার নিকট লইয়া আসো আমি তাহাকে নিজের জন্য বিশেষভাবে নির্দিষ্ট করিয়া লইব ইউসুফ যখন তাহার সহিত কথাবার্তা বলিল সে বলিল এখন আপনি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 করিল নিঃসন্দেহে সে আমাদের দেওয়া শিক্ষার ফলেই জ্ঞানবান ছিল কিন্তু অধিকাংশ লোক প্রকৃত ব্যাপার জানেই না ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون এই লোকেরা ইউসুফের নিকট উপস্থিত হইলে সে তাহার ভাইকে নিজের নিকট আলাদাভাবে ডাকিয়া নিল এবং তাহাকে বলিয়া দিল আমি তোমার সেই ভাই এখন তুমি সেই বিষয়ে আর চিন্তা করিবে না যাহা এই লোকেরা আজ পর্যন্ত করিয়া আসিতেছে فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون যখন ইউসুফ তাহার ভাইদের মাল সামান বোঝাই করিতেছিল তখন সে তাহার ভাইয়ের মাল সামানের মধ্যে নিজের পাত্রটি রাখিয়া দিল তারপর একজন ঘোষক উচ্চস্বরে বলিল হে কাফিলার লোকেরা তোমরা তো চোর قالوا وأقبلوا عليهم ماذا تفقدون তাহারা পিছন দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল তোমাদের কি জিনিস হারাইয়া গিয়াছে قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم সরকারি কর্মচারীটি বলিল আমরা বাদশার পান করার পাত্রটি পাইতেছি না যে ব্যক্তি উহা আনিয়া দিবে তাহাকে এক উস্ত্র বোঝায় মাল পুরস্কার দেওয়া হইবে আমি ইহার দায়িত্ব লইতেছি قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين এই ভাইরা বলিল আল্লাহর শপথ তোমরা খুব ভালো করিয়া জানো যে আমরা এই দেশে অশান্তি সৃষ্টি করিতে আসি নাই আর আমরা চোরও নই قالوا فما جزاؤه إن كنتم كاذبين তাহারা বলিল আচ্ছা তোমাদের কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহা হইলে চোরের কি শাস্তি হইবে তাহারা বলিল তাহার শাস্তি যাহার মালের মধ্যে এই জিনিসটি পাওয়া যাইবে তাহাকে নিজের শাস্তির দরুন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 তোমাদের পিতা তোমাদের নিকট হইতে আল্লাহর নামে প্রতিশ্রুতি লইয়াছেন আর ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা যে বাড়াবাড়ি কাজ করিয়াছ তাহাও তোমাদের জানা আছে এখন আমি তো এখান হইতে কখনোই যাইব না যতক্ষণ আমার পিতা আমাকে অনুমতি না দিবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে কোনো ফয়সালা করে দিবেন কেননা তিনিই উত্তম ফয়সালাকারী ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين তোমরা তোমাদের পিতার নিকট গিয়া বলো যে আব্বাজান আপনার ছেলে চুরি করিয়াছিল আমরা তাহাকে চুরি করিতে দেখি নাই আমাদের যাহা জানা আছে তাহাই শুধু বলিতেছি গায়েবের রক্ষণাবেক্ষণ করার তো আমাদের কোনো ক্ষমতা ছিল না واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون আমরা যে জনবসতিতে ছিলাম সেখানকার লোকদের নিকট জিজ্ঞাসা করুন এবং যে কাফেলার সহিত আমরা আসিয়াছি তাহাদের নিকট জিজ্ঞাসা করুন আমরা আমাদের বর্ণনায় পূর্ণ সত্যবাদী قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم পিতা এই কাহিনী শুনিয়া বলিলেন আসলে তোমাদের প্রবৃত্তি তোমাদের জন্য আরেকটি বড় কাজকে সহজ বানাইয়া দিয়াছে যাহাই হোক ইহাতেও আমি সবরই করিব আর উত্তমভাবেই করিব আল্লাহ খুব সম্ভব এই সকলকেই আমার সাথে একত্রিত করিয়া দিবেন তিনি সবকিছুই জানেন এবং তাহার সব কাজই যুক্তির উপর প্রতিষ্ঠিত وتولى عنهم وقال يا أسف على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم তারপর সে তাহাদের দিক হইতে মুখ ফিরাইয়া বসিল এবং বলিতে লাগিল হাই ইউসুফ সে অন্তরে অন্তরে দুঃখে ভারাক্রান্ত হইতেছিল এবং তাহার চক্ষুদয় সাদা হইয়া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 আমার রব অতীব সূক্ষ্ম ও অদৃশ্য পন্থায় স্বীয় ইচ্ছা পূরণ করিয়া থাকেন তিনি নিঃসন্দেহে বড় জ্ঞানবান ও বিচক্ষণ رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين হে আমার রব তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করিয়াছ আর আমাকে সব বিষয়ের সূক্ষ্ম তত্ত্ব অনুধাবন করা শিখাইয়াছ আসমান ও জমিনের হে স্রষ্টা তুমি ইহকাল ও পরকালে আমার পৃষ্ঠপোষক ইসলামের আদর্শের উপরই আমার সমাপ্তি করো এবং পরিণামে আমাকে নেককার লোকদের সহিত মিলিত করো ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون হে মুহাম্মদ এই কাহিনী অদৃশ্য জগতের খবর ইহা আমি তোমাকে ওহির মারফতে জানাইতেছি নতুবা তুমি তখন উপস্থিত ছিলে না যখন ইউসুফের ভাইয়েরা একজোট হইয়া ষড়যন্ত্রে লিপ্ত হইয়াছিল وما أكثر الناس ولو حرصت بمؤمنين কিন্তু তুমি যতই চাও ইহাদের অধিকাংশ লোকই মানিয়া লইতে প্রস্তুত হইবে না وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين অথচ তুমি এই মহান কাজের বিনিময়ে তাহাদের নিকট হইতে কোনো মজুরিও কামনা করো না বস্তুত ইহা নির্বিশেষে দুনিয়াবাসী সকলের জন্য একটি সাধারণ উপদেশ মাত্র وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون জমিন ও আসমানে কতই না নিদর্শন রহিয়াছে যাহার নিকট দিয়া এই লোকেরা যাতায়াত করে অথচ সেদিকে তাহারা এতটুকু লক্ষ্য করিয়া দেখে না ইহাদের অনেকেই আল্লাহকে মানে কিন্তু মানে এমন ভাবে যেন তাহার সহিত অন্যরাও শরীর أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون তাহারা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 সকলে মানুষই ছিল তাহারা এই জনবসতিরই অধিবাসী ছিল এবং তাহাদের প্রতি আমরা ওহি পাঠাইতেছিলাম এখন এই লোকেরা কি দুনিয়ার বুকে বিচরণ করে নাই এবং সেই জাতিসমূহের পরিণাম তাহাদের দৃষ্টিগোচর হয় নাই যাহা তাহাদের পূর্বে অতীত হইয়া গিয়াছে নিশ্চিতই পরকালের ঘর তাহাদের জন্য আরো উত্তম যাহারা তাকোয়ার নীতি অবলম্বন করিয়াছে এখনো কি তোমরা বুঝিবে না حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين শেষ পর্যন্ত যখন নবী রাসুলগণ লোকদের প্রতি নিরাশ হইয়া গেল আর লোকেরাও মনে করিয়া লইল যে তাহাদের কাছে মিথ্যা বলা হইয়াছিল তখন সহসাই আমার সাহায্য নবী রাসুলগণের নিকট পৌঁছিয়া গেল তারপর যখনই এইরূপ অবস্থা হয় তখন আমাদের নীতি এই যে যাহাকে আমরা চাই তাহাকে বাঁচাইয়া